দূর করে দেওয়া সেই বাধাগুলোকে দূর করে দিয়ে সকল মানুষের জন্য আল্লাহর দিন মানাটাকে সহজ করে দেওয়া এই কাজটা আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে করতেই হবে আল্লাহ সুবহানাহু কোরআন মজিদে এই বিষয়টাই স্পষ্ট করে তুলে ধরেছেন আজকে আমি সুরাই মোহাম্মদের বত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবহানাহু তাআলা ارشاد ফরমান নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আল্লাহর রাসুলের সাথে শত্রুতা করে তাদের কাছে হেদায়াত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তারা আল্লাহর কোনো কথি করতে পারবে না আর আল্লাহ তাদের আমল সমূহকে বরবাদ করে দেবেন এই আয়াতটি বনু কুরাইজা এবং বনু নাজির আর সাথে সাথে মোনাফিকদের সম্পর্কেও নাজিল হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু বলেছেন যে আয়াতটি ওই সকল মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে সকল মুনাফিকগণ বদর যুদ্ধের দিন মক্কার কুরাইশ কাফেরদেরকে তারা পানাহারের দায়িত্ব নিয়েছিল বারো জন মুনাফিক ছিল এক একজন একদিন কুরাইশদের সেই মুশ্রিকদের পানাহারের দায়িত্ব পালন করত এমন বারো জন মোনাফেক ছিল তাদের সম্পর্কে এ আয়াতটি নাজিল হয়েছে এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেছেন এখানে যে ভাবে আয়াতটি পেশ করা হয়েছে আল্লাহ এখানে স্পষ্ট করে এই সকল লোকদেরকে কাফের বলে সম্বোধন করেছেন এতে করে বোঝা গেল এই মুনাফিকগণ আর সাথে সাথে এই সময় তাদের সহযোগিতায় ছিল বনু নাজির এবং বনে কুরাইজার ইহুদিগণ এদের সকলকে একসাথে এখানে সম্বোধন করে বলা হয়েছে এরা কাফের যে সকল কাফের আল্লাহর দিন মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর অকৃতজ্ঞ আল্লাহ তাদেরকে হেদায়াতের পথ দেখিয়েছিলেন ইহুদিরাও তো এই হেদায়াতের উপযুক্ত ছিল কারণ তাদের কাছে আসমানি কিতাব ছিল তারা এক নবীর অনুসারী ছিল নবীর কাছ থেকে তারা হেদায়াত পেয়েছিল তাদের হাতে আসমানি কিতাব থাকা সত্ত্বেও তারা রাসুল্লাহ সাল্লু এই দাওয়াত গ্রহণ করেনি দিন হক ইসলাম গ্রহণ করেনি সাথে সাথে মুনাফিকরাও এমনই তারাও তো বাহ্যত মুসলমানদের সাথে শরিক হওয়ার সুযোগ পেয়েছিল ইমান আনার সুযোগ পেয়েছিল ইমান এনে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে তারা হেদায়তের বাণী শোনার সুযোগ পেয়েছিল এবং শুনেছিল এরপরও তারা এটা অস্বীকার করল অমান্য করল আল্লাহ বলছেন যারা কুফরি করেছে অর্থাৎ আল্লাহর এই দিন মেনে নিতে অস্বীকার করেছে আল্লাহ যে দিন মানুষের অনুসরণের জন্য পাঠিয়েছেন মেনে চলার জন্য পাঠিয়েছেন সেই দিনকে তারা গ্রহণ করতে সেই দিন অনুযায়ী জীবন যাপন করতে তারা অস্বীকার করেছে আর যারা আল্লাহর দিন মেনে চলতে চায় আল্লাহর দিনকে মানব জাতির অনুসরণ অনুকরণের জন্য উন্মুক্ত করে দিতে চায় সেই পথে তারা বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আল্লাহর পথে বাধার সৃষ্টি করার অর্থ কি আল্লাহ সুবাহান মানব জাতির জন্য যেই পথ পাঠিয়েছেন মানুষ সেই পথেই চলবে সেই পথটা হল ইসলাম প্রদর্শিত পথ আর এই পথে তারা চলতে বাধার সৃষ্টি করে মানুষ যাতে ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে না পারে তোর জন্য তারা সেই পথে বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রাসুল এবং তারা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে আচরণ করে মিম্বাদিমা তাবাইয়ান তাদের কাছে হেদায়ত স্পষ্ট হয়ে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে এটাই সত্য ইসলাম এটা সত্য ইহুদিরা এটা বুঝত তারাও জানতো এটা সত্য মুনাফেকরাও জানতো এটা সত্য এরা জানতো বুঝতো উপলব্ধি করতো যে এটা সত্য তাদের কাছে এটা যে সুস্পষ্ট হেদায়াত তারা বুঝতে পারত কিন্তু বুঝে শুনেই তারা এর বিরোধিতা করছিল এটা এই কারণে যে তাদের বাপ দাদার আমল থেকে চলে আসা সমাজের একটা মত পথ যা প্রতিষ্ঠিত আছে যেই নিয়মে যেই পদ্ধতি তারা জীবন যাপন করে চলেছে যদি এটা গ্রহণ করা হয় তাহলে পূর্বের এই সব কিছু যে ছেড়ে দিতে হবে আর ছেড়ে দিলে তাদের ক্ষতি হবে তারা পূর্ব পুরুষদের আমল থেকে যেই পথ যেই মত তারা ধারণ করেছে এই পথে তাদের জন্য রয়েছে সহজতা দিনের বিধিবিধান মানার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই ইচ্ছা মাফিক দিনের যতটুকু ইচ্ছা হয় মানে যতটুকু ইচ্ছা হয় অমান্য করে কেউ এখানে তাদেরকে বাধ্য করতে পারে না হালাল হারামের ব্যাপারে কোনো এখানে কঠোরতা নাই তারা যেভাবে ইচ্ছা সেভাবেই সম্পদ উপার্জন করতে পারে ভোগ করতে পারে সমাজে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাখতে পারে এই প্রচলিত সমাজ ব্যবস্থায় তাদের নিজেদের বহু স্বার্থ নিহিত আছে যদি তারা ইসলাম গ্রহণ করে ইসলাম মেনে চলে তাহলে তাদের এই অনেক স্বার্থ অনেক সুযোগ সুবিধা তাদের হাত ছাড়া হয়ে যাবে শুধুমাত্র সাময়িক বৈষয়িক চুকের সামনে যে তারা লাভগুলো দেখতে পাচ্ছিল এই কারণেই তারা বুঝে শুনে হেদায়াতের বিরোধিতা করেছিল তাদের কাছে সুস্পষ্ট হেদায়াত এসে যাওয়ার পর তারা কুফরি করল আল্লাহর পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করল রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের বিরুদ্ধে আচরণ করলো আর এটা করলো এ কারণে প্রথম তারা কুফরি করেছে অর্থাৎ মানতে অস্বীকার করেছে এখন তারা মানল না অন্য সবাই যদি মেনে চলে তাহলে তারা বেসভা অসুবিধায় পড়ে যাবে তাদের ওই স্বার্থগুলো তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়বে অথবা তাদের জীবন বিপন্ন হয়ে যাবে এই জন্য শুধু অমান্য করেই তারা স্থির থাকল না সাথে সাথে অন্য কেউ যাতে এই দিন গ্রহণ করতে না পারে এবং এই দিন মানতে না পারে তোর জন্য তারা এই দিন মানার পথে তারা বাদার প্রাচীর হয়ে দাঁড়ালো প্রতিবন্ধকতা সৃষ্টি করলো আল্লাহর হুকুম হাকাম আল্লাহর বিধি বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানব জাতির জন্য সকল আইন এবং কানুন যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে তোর জন্য তারা এই পথে সকল প্রকারের বাধা সৃষ্টি করলো যদি তারা বাঁধা দিয়ে আটকাতে পারে তাহলে তাদের কুফরির মধ্যে লাভ যদি আটকাতে না পারে তাহলে নিজেরা মাইনরিটি হয়ে যাবে তারা এখানে নিজেরা কুফরির উপর অটল থেকেও সুযোগ সুবিধা লাভ করতে পারবে না এই জন্য এটা তাদের প্রধান কর্তব্য মনে করেছে তারা যেইভাবে ইসলামের মানতে তারা অস্বীকার করেছে অমান্য করছে ইসলামের আইন কানুনকে সাথে সাথে তারা এটা অপরিহার্য মনে করে নিয়েছে আমরাও মানব না আর কেউ যাতে মানতে না পারে যেখানেই মানুষকে দিন মানার জন্য ইসলাম মানার জন্য সুযোগ করে দেওয়া হবে সেই সুযোগটা যাতে কেউ না পায় তোর জন্য তারা সকল জায়গায় তারা প্রতিরোধ গড়ে তোলে বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকের জামানেও তাই আমরা দেখতে পাচ্ছি এই তাগুত কুফারগন এই তাগুত শয়তানরা তা তো আল্লাহ দিন অমান্য করছেই শয়তানের বানানো সেই তাগুতি দিনকে তারা গ্রহণ করে সেই দিনটাকে শয়তানি দিনটাকে তারা আঁকড়ে ধরেছে এর উপর তারা নিজেরা প্রতিষ্ঠিত আছে আর সকল মানুষকে তারা বাধ্য করছে তাগুতের এই শয়তানি দিন মানার জন্য দেখবেন তারা নিজেরা যে আইন আজকে তৈরি করে কাল ছিল না যখন তৈরি করলো এরপরই সকল মানুষের জন্য এটা অপরিহার্য তাকে মানতে হবে না মানলে তাকে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করে তাকে সাক্ষী দেবে অর্থাৎ তাদের ওই শয়তানি দিন মানব জাতির উপর তারা জোর করে চাপিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে দিন পাঠানো হয়েছে সেই দিন মানুষকে মানার জন্য বাধ্য করা হলে তারা এটাকে খুব বেশি অন্যায় মনে করে আর তারা সুন্দর কিছু কথা শিখেছে যে ইসলামে জবরদস্তি নাই এটা হল ব্যক্তিগত ব্যাপার আল্লাহর দিন মানার ব্যাপারে তারা স্বাধীনতা লাভ করে ইচ্ছা হলে মানবে অথবা মানবে না এই স্বাধীনতা তারা লাভ করে কিন্তু তাদের বানানো যে শয়তানি দিন সেই দিন দিনের ব্যাপারে কোনো মানুষের স্বাধীনতা নাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাধ্যতামূলক ভাবে তাকে মানতেই হবে তারা তাদের এই শয়তানি দিনটাকে এইভাবে জবরদস্তিমূলক ভাবে তারা প্রয়োগ করে এটাও একটা দিন তারা বলে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কিন্তু তারা যে দিন বানাচ্ছে নিজেদের বানানো সেই দিন সেটাও তো একটা দিন যদি সকল দিনের ব্যাপারে একই কথা হতো যেখানে জবরদস্তি নাই তাহলে তারা জবরদস্তি করছে কেন ইসলাম মানার ব্যাপারে তারা বলছে এখানে জবরদস্তি করা যাবে না এখানে স্বাধীনতা দিতে হবে ইচ্ছা হলে কেউ মানবে নতুবা মানবে না কিন্তু তাদের নিজেদের বানানো সেই ছয় পানি দিন এটা মানার জন্য সকল মানুষকে জোর করে তারা বাধ্য করে কেউ অমান্য করলে তাকে শাস্তি দেয় এমনকি রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয় তাদের এই শয়তানি আইন শয়তানি ধর্ম না মানলে মানুষকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয় তারা মনে করে তারা যদি এইভাবেই ইসলামকে প্রতিরোধ করতে পারে আর তাদের শয়তানি ধর্মটাকে যদি টিকিয়ে রাখতে হয় অর্থাৎ তাদের কুফুরিটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এখানে জবরদস্তি ছাড়া আর কোন উপায় নেই এই জন্য ও শব্দু আংসাবিল্লাহ তার আল্লাহর পথে তারা বাদার প্রাচীর হয়ে দাঁড়ায় কোনো মানুষ যাতে আল্লাহর দিন মানতে না পারে তোর জন্য তারা এখানে শক্ত প্রাচীরের মতো হয়ে দাঁড়ায় ও শাহপুর রাসুল এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের বিরোধিতা করে মানব জাতির জন্য রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যেই বাস্তব জীবন আদর্শ নিজের জীবন দিয়ে উপমা হিসেবে পেশ করেছেন সেটাকে তারা অপছন্দ করে বরং এই বিষয়গুলোকে রাসুল যা মেনেছিলেন মানার জন্য বলেছিলেন যে জীবন্ত আদর্শ রেখে গেছেন তারা ওই শয়তানি ধর্মের আইন দ্বারা এটাকে তারা প্রতিহত করছে আমি সেদিন একটি কথা বলেছিলাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ব্যক্তিগত জীবনের মধ্যে এটা ছিল তিনি যেমন পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সের বিধবা খাদিজাকে বিয়ে করেছিলেন আবার চুয়ান্ন বছর বয়সে নয় বছরের বছরের আয়েসার সাথে দাম্পত্য জীবন শুরু করেছিলেন এটা রাসুলের আদর্শ রাসুলের এই আদর্শকে এই শয়তানি তাগুতি শক্তি আইন করে তারা এটা বন্ধ করে দিয়েছে তারা রাসুলের বিরোধিতা কিভাবে করে বাস্তব ক্ষেত্রে যদি আমরা উপমা হিসেবে দেখতে পাই তাহলে এটা দেখতে পাব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যত সুন্নাগুলো আছে ব্যক্তিগত জীবনে সেই সুন্নাগুলোকে এই সমাজে খুব মর্যাদার সাথে দেখা হয় না সেইগুলোকে খুব লাঞ্ছনা অপমানের একটা দৃষ্টান্ত হিসাবে পেশ করা হয় মাত্র দেখবেন এই শয়তানি তাগুতি শক্তি তারা মানুষের মেন্টাল মোটিভেশনের জন্য যত প্রকারের সিনেমা থিয়েটার নাটক ইত্যাদির আয়োজন করে সেখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কিছু বাহ্যিক সুন্না যেমন মাথায় টুপি মুখে দাড়ি এই বিষয়গুলো দেখায় সমাজের কিছু খারাপ চরিত্রের লোক বুঝানোর জন্য সমাজের কিছু টাউট বাটপার প্রথারক এই ধরনের লোকদেরকে বুঝানোর জন্য তাদের মাথায় টুপি দেয় মুখে দাড়ি লাগায় লাগিয়ে দেখায় যে এই খারাপ প্রকৃতির লোকদের পরিচয় হলো এই তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধাচরণ কিভাবে করছে তারা বিভিন্নভাবে কোন একটি বিষয়ে বাদ রাখেনি এই তাহত শয়তানগুলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আচরণ করে তাদের বাস্তব কাজের মাধ্যমে সরাসরি তারা বিরোধিতা করে আল্লাহ বলছেন তারা যে এই কুফরি করে আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর রাসুলের বিরুদ্ধে আচরণ করে তাদের কাছে হেদায়াত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর আমরা যদি দেখি যে এই কাজগুলো যারা করে অধিকাংশই এদের নামগুলো মুসলমানদের মতো নাম তাদের পরিচিতিটা মুসলিম তাদের কাছে ইসলাম বিষয়টা স্পষ্ট আল্লাহ আল্লাহ রাসুল পরকাল কোরআন ফেরেস্তা তাকদির এ সকল বিষয়গুলো তারা পরিষ্কার জানে তাদের কাছে বিষয়গুলো পরিষ্কার এগুলো বুঝে তারা আর বুঝে শুনে তারা এটার বিরোধিতা করছে আল্লাহ বলছেন তাদের কাছে হেদায়াতে সুস্পষ্ট হয়ে যাওয়ার পর কোন পথটা হেদায়াতের আর কোনটা গুমরাহির এটা তারা বুঝেছে বুঝে শুনে তারা কুফরি করছে এবং হেদায়াতের বিরুদ্ধে আচরণ করছে আল্লাহ রাসুল যে বাস্তব জীবনাদর্শ রেখে গেছেন সেই জীবন্ত নিদর্শনগুলোকে তারা মানুষের কাছে বিকৃত করে উপস্থাপন করছে খারাপভাবে উপস্থাপন করছে মানুষের কাছে এটা গৃহীত হিসাবে উপস্থাপন করছে করে রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লামের বিরোধিতা করছে এই সব লোকদের কথা আল্লাহ বলছেন এই সকল কর্ম করে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না অর্থাৎ আল্লাহ যে দিন মানব জাতির জন্য পাঠিয়েছেন আল্লাহর পাঠানো এই দিনের কোনো ক্ষতি তারা করতে পারবে না আল্লাহর ক্ষতি করা মানে আল্লাহর দিনের ক্ষতি করা আল্লাহর দিনের কোনো ক্ষতি তারা করতে পারবে না আল্লাহর দিন যারা মেনে চলতে চায় আল্লাহ তাদের জন্য এই দিনটাকে সহজ করে দিবেন যারা আল্লাহর দিনের উপর অটল থাকতে চায় আল্লাহ তাদেরকে সে অটল থাকার মতো তাদের সে ইমানি শক্তি দান করবেন তারা আমরণ এই দিনের উপর অটল থাকবে এই অবস্থায় হকের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে তারা বিদায় নেবে এই সকল লোকদের জন্যই আল্লাহ সুবাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহর এই বান্দাদেরও কোনো ক্ষতি তারা করতে পারবে না এ সকল বিরোধিতা করেও এবং এই সকল লোকেরা তারা যে ভালো আমলগুলো করে অচিরি আল্লাহ তাদের সে আমলগুলোকে ধ্বংস করে দেবেন কাদের ওই সব লোকদের যাদের কাছে হেদায়ত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তারা কুফরি করেছে আল্লাহর দিনের বিরোধিতা করেছে রাসুলের বিরোধিতা করেছে এই সব লোকেরা যে ভালো আমল করে কিছু ভালো কাজ করে তাদের আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেবেন এই বিষয়গুলো আমি গতকাল বা পরশুদিন আলোচনা করেছি এই ধরনের অনেক লোক আছে আল্লাহ দেওয়া হুকুম হাকাম মানে না আল্লাহর দেওয়া দিন ইসলামকে তার নিজের দিন হিসেবে গ্রহণ করে বাস্তব জীবনে মেনে চলে না কিন্তু ইসলামের কিছু কিছু কাজ আনুষ্ঠানিক কিছু কাজ তারা করে হয়তো সালাদ পরে সিয়াম পালন করে বা হজ করে কখন কখন হয়তো জাকাতও দেয় এই ধরনের কিছু কাজ করে দান খয়রাত করে সাতকা করে এই ধরনের কিছু ভালো কাজ করেছে কিন্তু আল্লাহর দেওয়া দিনকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করে না এই সব লোকদের এই ভালো আমলগুলো কোনো কাজেই লাগবে না তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত কোনো কিছুরই কোনো মূল্য নাই সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ ছিরি তাদের আমলগুলোকে ধ্বংস করে দেবেন কি জন্য তারা আল্লাহ দিনকে দিন হিসেবে মানতে অস্বীকার করেছে আল্লাহ দেওয়া আইন কানুন বিধি বিধানকে তাদের জীবন বিধান হিসেবে মেনে চলতে অস্বীকার করেছে আর আল্লাহর দেওয়া দিন যারা মেনে চলতে চায় তাদের মানার পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আর রাসুল সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধাচরণ করছে এই জন্য তাদের আমলের ভালো আমলের কোন মর্যাদাই আল্লাহর কাছে নাই সব ধ্বংস হয়ে যাবে يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبتلوا أعمالكم হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য ছেড়ে দিয়ে তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না ওয়ালা তুবতিল আমালাকুম তোমাদের আমলগুলোকে তোমরা নিজেরাই ধ্বংস করো না বাতিল করে দিও না এখানে আল্লাহ সুবাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন আগের আয়াতে বনি কুরাইজা বনু নাজিরের সেই ইহুদি এবং মুনাফেকদের সম্পর্কে বলা হয়েছে আর পরের আয়াতে তেত্রিশ নম্বর আয়াতে ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না ইমানদারগণ আল্লাহর আনুগত্য করেন রাসুলের আনুগত্য করেন এরপরও ইমানদারদেরকে আল্লাহ আদেশ এটা কেন করলেন এর কারণ হল যে ইমানদারগণ যেন পরিপূর্ণভাবে তাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র ইলা হিসেবে মেনে চলেন জীবনের কোনো আংশিক অংশ নয় এবং সকল ক্ষেত্রেই যেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলেন জীবনের কোনো একটি ক্ষেত্র যেন আল্লাহ বা আল্লাহ রাসুলের নাফরমানি তারা না করেন এখানে আল্লাহ সুবাহান ইমানদারদেরকে এই সম্বোধন করি আদেশটা করেছেন ইমানদারের পরিচয়টা আমি এর আগে আলোচনা করেছি সেহেতু এখন আর ই আলোচনা করছি না কারণ ইমানের বিষয়টি এর আগের আলোচনায় আশা করি স্পষ্ট হয়েছে যে কেউ মুখে ইমানের দাবি করলেই সে মুমিন হয় না শুধুমাত্র মৌখিকভাবে দাবি করার নামই ইমান নয় ইমানটা হল একরার বিল লিসান তাস্তিক বিল জেনান আমল বিল আরকান এই তিনটির সমন্বয় হয় ইমান মুখের স্বীকৃতি এবং স্বীকৃতির প্রতি অন্তরের দৃঢ়পথ্য এবং বিশ্বাস এবং সেই স্বীকৃতি এবং বিশ্বাসের ভিত্তিতে বাস্তব আমল যখন হয় তখনই সে মমিন হয় মুখে দাবি করলো আল্লাহকে ইলা হিসেবে ঘোষণা করলো অন্তরে তার বিশ্বাস নাই অথবা আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে ইলা হিসেবে মানে না সে ইমানদার নয় তার মুখিক দাবির কোনো মূল্য নেই সে মুখে দাবি করলো রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের প্রতি সে ইমান এনেছে কিন্তু তার বাস্তব জীবনে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসরণ করে না অনুকরণ করে না তার এই মৌখিক দাবির কোনো মূল্য নেই তিনটির একত্রে সন্নিবেশ করতে হবে কেউ যদি অন্তরে বিশ্বাস পোষণ করে আল্লাহর উলুহিয়তের প্রতি রাসুল সাল্লু আলাইসাল্লামের রেসালতের প্রতি তাহলে ওই বিশ্বাসের স্বীকৃতি দিতে হবে এবং তার বাস্তব কাজের মাধ্যমে এটা প্রমাণ দিতে হবে আল্লাহকে ইলা হিসেবে মেনে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে রাসুল হিসাবে মেনে তার প্রমাণ দিতে হবে যে আমল ছাড়া ইমানের দাবির কোনো মূল্য নেই এই জন্য কোরআন মজিদে বিভিন্ন জায়গায় নাজাদ প্রাপ্ত মুমিনদের অথবা পুরস্কার প্রাপ্ত মুমিনদের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে ইমান এবং আমলে সালেহকে একসাথে ইমান আনার সাথে সাথে আমলে সালের কথা বলা হয়েছে ইমানের সাথে সাথে আমলে সাহলেকে এখানে যুক্ত করা হয়েছে সেহেতু ইমানের দাবি যদি কেউ করে তাকে বাস্তব আমলের মাধ্যমে এটা প্রমাণ দিতে হবে এখানে আল্লাহ সুবাহ ওই ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন যারা ইমানের দাবি করছে তাদেরকে আদেশ করেছেন আতি অল্লাহ তোমরা যে ইমানের দাবি করছো তাহলে তোমরা আল্লাহকেই একমাত্র ইলা হিসেবে তোমরা মেনে চলো আনুগত্য করো আল্লাহর আনুগত্য করার অর্থ কি আল্লাহ বান্দার জন্য যতগুলো আদেশ করেছেন সে আদেশগুলো মেনে চলা বান্দার প্রতি আল্লাহ যে সকল কর্ম করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেইগুলো সেই বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত রাখা নিরাপদ দূরত্বে রাখা সেই কর্ম থেকে নিজেকে বিরত রাখা তাহলে আল্লাহর আনুগত্য হবে আর আল্লাহর সে আদেশ এবং নিষেধগুলো রয়েছে কোরআন মজিদে এই কোরআন মজিদে সে আদেশ এবং নিষেধগুলো পেশ করেছেন এই জন্য বান্দার কাজ হল কোরআন মজিদে আল্লাহ তার প্রতি যে আদেশগুলো করেছেন একটিও ছাড়বে না সবগুলি আল্লাহর আদেশ হিসাবে মেনে চলবে বাস্তব জীবনে আর কোরআন মজিদে যে সকল কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তার একটিরও ধারে কাছে যাবে না আল্লাহর নিষিদ্ধ কোনো কাজের প্রতি তার আগ্রহ প্রকাশ করবে না তার প্রতি কোনো মহাব্বত ভালোবাসা পোষণ করবে না এটাকে তার পছন্দীয় হিসাবে কোনো একটাকে গ্রহণ করবে না সবগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এই জন্য জাল্লাগুলো নিষেধ করে দিয়েছেন তাহলেই আল্লাহর আনুগত্য হল রাসুলের আনুগত্য হল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আল্লাহর দাসত্বের এবাদতের যেই নমুনা মানব জাতির সামনে পেশ করেছেন আল্লাহর আনুগত্যের যে পদ্ধতি রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম শিক্ষা দিয়েছেন রাসুলের শিখানু পদ্ধতি অনুযায়ী তারা আল্লাহর আনুগত্য করবে আল্লাহর দাসত্ব করবে গুলামি করবে নিজের ইচ্ছা মাফিক কোন পদ্ধতি আবিষ্কার করবে না কোন তরিকা আবিষ্কার করবে না আল্লাহর এবাদতির জন্য আল্লাহর গুলামির জন্য আল্লাহর আনুগত্যের জন্য নিজের পক্ষ থেকে কোন ধরনের পন্থা তরিকা আবিষ্কার করবে না বা অন্য কোন মানুষের বানানো কোন তরিকা কোন পন্থা সে গ্রহণ করবে না বরং এইগুলোকে বাতিল পন্থা তরিকা হিসাবেই সে বুঝবে এবং এটা প্রত্যাখ্যান করবে শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের দেখানো শেখানো তরিকাকেই আল্লাহর এবাদতের আল্লাহর দাসত্বের গুলামির একমাত্র তরিকা হিসেবে গ্রহণ করবে অর্থাৎ তার জীবনের সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকেই আদর্শ হিসাবে মেনে চলবে ওয়ামা আর সালমামির রাসুলিন ইল্লা আল্লাহ বলছেন আমি আমার রাসুলদেরকে প্রেরণ করেছি শুধুমাত্র এই জন্যে যেন আল্লাহর নির্দেশে তাদের আনুগত্য করা হয় তাদের মেনে চলা হয় রাসুল প্রেরণের উদ্দেশ্যই হল মানুষ যেন রাসুলকে মেনে চলে রাসুলের অনুসরণ করে রাসুলের আনুগত্য করে এবং তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না কিভাবে তোমাদের আমলগুলো বরবাদ হবে ভালো আমলগুলো বরবাদ হবে কেমন করে আল্লাহর নাফরমানি এবং রাসুলের নাফরমানির মাধ্যমে এটা বরবাদ হয়ে যাবে যদি বান্দা আল্লাহর আনুগত্য ছেড়ে দেয় রাসুলের আনুগত্য ছেড়ে দেয় আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্য ছেড়ে দিয়ে যত ভালো কাজই করবে সেগুলো আর ভালো কাজ থাকবে না সেগুলো বরবাদ হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে এখানে বিভিন্ন মুস্তাহিদগণ কিছু বিষয়ে কিছু একতলাফাত করেছেন কেউ বলেছেন যে বান্দা যখন কবিরা গুণা করে তখন তার নেক আমলগুলো বাতিল হয়ে যায় আবার কেউ বলেছেন না কবিরা গুনার দ্বারাও বাতিল হয় না কারণ কবিরা গুণা তো তবার দ্বারা মাফ হয়ে যায় যখন তবা সে করে তখন তা মাফ হয়ে যায় যেমন একজন চুরি করলো সাথে সাথে সে সালাতো করে সিয়ামও পালন করে হজ করে জাকাত দিয়ে অন্য এবাদতিগুলো করে চুরি করার কারণে তার ওই আমলগুলো বাতিল হয়ে গেছে এটা তো কেউ বলতে পারবে না চুরির অপরাধে তার শাস্তি হবে সে চুরি করেছে এই জন্য তার শরীয়ত নির্ধারিত শাস্তি হবে সেই শাস্তি প্রয়োগের পর চুরির অপরাধে তাকে কেউ আর দীক্ষারও দিতে পারবে না শাস্তিটা যখন প্রয়োগ হয়ে যাবে তখন তার কেউ তাকে দীক্ষারও দিতে পারবে না তাহলে ওই আমলগুলো বরবাদ হয় না তাহলে তার এই মন্দ আমলের দ্বারা তার সেই নেক আমল বাতিল হয় না তবে যেই মন্দ আমলগুলো আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যেই মন্দ আমলের কারণে তার নেক আমল বাতিল হয়ে যায় এটা কিছু বিষয়ে আল্লাহ নিজে বলে দিয়েছেন ওলা তুপ্তিলু সদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা তোমরা তোমাদের সাদাকা গুলোকে বাতিল করে দিও না মানুষের কাছে দানের বড়াই করে অথবা দরিদ্র লোকদেরকে দান করে তাদেরকে কষ্ট দিয়ে এটা বাতিল করে দিও না বোঝা যায় সৎকার সম্পূর্ণ সব বাতিল হয়ে যায় যদি সৎকারী ব্যক্তি রিয়া করার জন্য রূপ দেখানোর জন্য অহংকারের জন্য দানশীল খ্যাতি পাওয়ার জন্য সেটা করে অথবা দরিদ্র লোকদেরকে দান করে সে তার অধীন করে রাখার জন্য তারা যেন তাকে খুব মুনিব হিসাবে মানে তার হুকুম আকাম মেনে চলে দরিদ্র হওয়ার কারণে যেন তারা তার কাছে নিচু হয়ে থাকে এই মানসিকতায় যে সৎকার করে সেই সৎকার কোনো মূল্য আল্লাহর কাছে সে পাবে না আল্লাহ সুবহান যেই সকল বিষয়গুলোকে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে মন্দ আমলের দ্বারা নেক আমল বাতিল হয়ে যায় সেইগুলোই মূলত এমন আমল যেগুলোর দ্বারা শুধু ওই আমলটাই বাতিল হয় অন্যগুলো বাতিল হয় না কিন্তু সাধারণভাবে যেই কথাটি বলা যায় সেটা হলো মানুষের নেক আমল মন্দ আমলকে মিটিয়ে দেয় ইন্নাল নিশ্চয়ই নেক আমল মন্দ আমলকে মিটিয়ে দেয় দূর করে দেয় অনুরূপ ভাবে মানুষের মন্দ আমল তার নেক আমল কেউ মিটিয়ে দেয় কিন্তু সেই মন্দ আমলটা কোন পর্যায়ের সকল মন্দ আমলই কি তার নেক আমল মিটিয়ে দেয় তা নয় সেটা যদি ওই নেক আমল তার সাথে এমন শর্ত আরোপ করা হয়ে থাকে যেই শর্তটা লঙ্ঘিত হলে পরে ওই নেক আমলের বদলা পাওয়া যাবে না শুধুমাত্র ওই আমলগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য সকলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে এটা সার্বজনীন যেই বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্যতা না ফরমানি যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের না ফরমানি করবে অবাধ্যতা করবে তাদের নেক আমলের বদলা তারা পাবে না এটা মৌলিক ইমান আনার পর একজন ব্যক্তির উপর প্রধান দায়িত্বটা কি আল্লাহর আনুগত্য করা ইমান যেহেতু আল্লাহর প্রতি এনেছে আল্লাহর কোন হুকুম সে আরো মান্য করতে পারবে না আল্লাহর প্রতি ইমান আনার পর সে আল্লাহর কোন হুকুম হাকাম কোন বিধিবিধান আরো মান্য করতে পারবে না সে ইচ্ছায় করে আর কখনো এই পথ থেকে ফিরে যেতে পারবে না রাসুলের প্রতি যখন ইমান এনেছে সে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের প্রদর্শিত পন্থা কখনো সে ছাড়তে পারবে না সে নাফরমানি করতে পারবে না অবাধ্য হতে পারবে না মেনে চলতে হবে যদি সে এখানে অবাধ্য হয় নাফরমানি করে তাহলে সে মূলত তার আমলগুলোকে বরবাদ করে ফেলল যে ব্যক্তি আল্লাহর এবাদতের বন্ধন থেকে মুক্ত করে যে নিজেকে রাসুলের সেই তরিকা থেকে নিজেকে সরিয়ে নেয় তখন তার কোনো আমলের মূল্য আর থাকে না সব বাতিল হয়ে যায় আল্লাহ সুবাহ এখানে তার আমল সমূহ বরবাদ করে দেওয়ার অর্থ হল সে পরকালে এর বিনিময় পাবে না এ সকল ব্যক্তি পরকালে তাদের এই নেক আমলের বদলা পাবে না তাদের ইমান না থাকার কারণে গতকাল আমি কি ওই প্রশ্নের জবাবে এটা বলেছিলাম আল্লাহর অনেক মানুষ আছে বান্দা আছে এই জমিনের মধ্যে যারা আল্লাহকে অমান্য করে আল্লাহর প্রতি ইমান আনে না পাপাচারের মধ্যে জীবন ডুবিয়ে রেখেছে কিন্তু সেই সবল লোকেরাও দুনিয়ায় অনেক সুযোগ সুবিধা লাভ করে আল্লাহর অনেক নিয়ামত রাজি তারা পায় এর কারণ তারা দুনিয়া কিছু ভালো কাজ করে সেই ভালো কাজের বদলাটা আল্লাহ নগদ তাদেরকে দিয়ে দেন যেহেতু এই ভালো কাজের বদলাটা তারা মৃত্যুর পর পাবে না আল্লাহর ইনসাফের দাবি অনুযায়ী ভালো কাজের বদলাটা তাকে দুনিয়ায় দিয়ে দেন পক্ষান্তরে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে তোর জন্য দুনিয়ায় অতি কষ্ট করতে হয় তাদেরকে অভাব অনটনে কষ্ট করে রুখ সুগে কষ্ট করে বিপদ মুসিবতে কষ্ট করে কত লাঞ্ছনা অপমানে পতিত হয় কত কিছু করে এত কষ্টের মধ্যে পতিত হয় অত সে আল্লাহকে মেনে চলে এটা এই জন্য আল্লাহ সুবাহ তার এই বান্দার প্রতি অতি দয়ালু মেহরবান তিনি চান না এই দুনিয়া থেকে বেদায় নেওয়ার পর সে আর লাঞ্ছিত হোক আর কষ্ট করুক এই জন্য দুনিয়ায় তাকে পবিত্র করার জন্যই তিনি দুনিয়ায় এত কষ্টগুলো দেন তার দ্বারা বিভিন্ন ধরনের অপরাধগুলো হয়েছে গুণা করেছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক জেনে হোক না জেনে হোক সে গুণা করেছে না ফরমানি করেছে আল্লাহ তার উপর যে হক চাপিয়ে দিয়েছিলেন সে হক আদায় না করে সে গাফলতি করেছে তার দ্বারা এই ত্রুটি বিচ্ছুতিগুলো হয়ে গেছে এই জন্য আল্লাহ তাকে মৃত্যুর পর আর পাকড়াও করবেন না এই জন্য দুনিয়া তাকে কষ্টগুলো দিয়ে দেন দেখা যায় তাকে সবসময় রুগে সুখে রাখেন অভাব অনটনে কষ্ট করে বিপদ মুসিবতে পতিত হতে থাকে একটার পর আরেকটা তার কষ্টর শেষ নেই এটা এই জন্য যে আল্লাহ তাকে দুনিয়ায় এগুলো দিয়ে তারকে পবিত্র করেন দ্বিতীয় আরেকটি কারণ আল্লাহ তার বান্দাকে যখন তিনি অতিমাত্রায় পছন্দ করেন বেশি ভালোবাসেন তখন তিনি চান তার বান্দার মর্যাদা যেন আল্লাহর কাছে বেশি হয় এই দুনিয়ায় কষ্ট দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করেন পরকালে সকল বান্দাকেই তার গুনার কারণে দুনিয়ায় কষ্ট দেন না আমরা সাধারণ এটা মনে করি হয়তো সে কোনো পাপ করেছে এই জন্য আজকে কষ্টটা করছে এটা নাও হতে পারে হতেও পারে আমরা জানি না শুধু পাপের কারণেই আল্লাহ দুনিয়া তাকে শাস্তি দেন না আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তাকে তিনি দুনিয়ায় কষ্ট দিতে পারেন হয়তো আল্লাহর কাছে তাকে মর্যাদা বৃদ্ধি করবেন নতুবা তার পাপ আছে সে পা থেকে তাকে মুক্ত করবেন আল্লাহ সুবাহ এই বান্দাকে নেক বান্দাকে এই দুনিয়ায় তাকে বদলাটা দিয়ে দেন তার পাপের বদলাটা দুনিয়ায় দিয়ে দেন যেহেতু পরকালে তাকে আর দিবেন না এই জন্য আর ওই পাপিষ্ট ব্যক্তি যে ভালো কাজগুলো করে সে যেহেতু পরাকালে কিছুই পাবে না এই জন্য দুনিয়ায় তাকে এটার বদলাটা দিয়ে দেওয়া হয় এখানে ওই ইমানদারদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাফরমানি করে তোমরা তোমাদের আমল গুলোকে বরবাদ করো না অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্য হবে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে না তারা যে ভালো কাজগুলোই করুক সেগুলোর মর্যাদা আল্লাহর কাছে পাবে না এর বিনিময়ে তারা মৃত্যুর পর তারা পাবে না إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم নিশ্চয়ই যারা কাফের এবং যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অতপর মৃত্যু মুখে পতিত হয় এই অবস্থায় যে তারা সত্য গ্রহণ করেনি কুফরির উপর প্রতিষ্ঠিত ছিল এই সকল লোকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এটা একটা চূড়ান্ত বিধান আল্লাহ এখানে দিয়েছেন বত্রিশ নম্বর আয়াতে তাদের বলেছিলেন আল্লাহ তাদের আমলগুলোকে বরবাদ করে দেবেন আর এখানের মধ্যে চূড়ান্তভাবে এটা জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাদের অপরাধটা এই পর্যায়ে তারা ক্ষমার অযোগ্য অপরাধী যারা কুফরি করল অর্থাৎ আল্লাহর দিনকে দিন হিসাবে মেনে নিতে অস্বীকার করল আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো সেই দিন ইসলামকে তাদের নিজেদের দিন হিসেবে জীবন বিধান হিসেবে মেনে চলতে অস্বীকার করল এবং আল্লাহর পথে বাধার সৃষ্টি করল যে আমি একটু আগে আলোচনা করে আসলাম যে আল্লাহর দিন মানুষ মেনে চলতে চায় সেই পথে তারা বাধার সৃষ্টি করে একদল লোক মানুষকে আল্লাহ দিনের পথে ডাকে যদি কেউ বাধা না দিত সেই মানুষগুলো আল্লাহ দিনের পথে সাড়া দিতে পারত সুযোগ ছিল কিন্তু যারা মানুষকে আল্লাহর দিনের পথে ডাকছে আল্লাহর দিনের পথে পরিচালনা করার জন্য তারা উদ্যোগী হয়েছে তাদের সেই উদ্যোগটাকে তাদের এই ডাকটাকেই তারা স্তব্ধ করে দিতে চায় কেউ যাতে মানুষকে আল্লাহর পথে ডাকতে না পারে আল্লাহর পথে কাউকে মানুষকে যেন পরিচালনা করতে না পারে তোর জন্য এই পথে তারা বাধার সৃষ্টি করে সুম্মা মা তু এবং কুফার অতঃপর তারা এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো অর্থাৎ তারা মৃত্যুবরণ করলো এই দিন গ্রহণ না করেই দিন অমান্যকারী হিসেবেই তারা মৃত্যুবরণ করলো এই সকল লোকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাদের ক্ষমার পথে চিরতরে রুদ্ধ হয়ে গেল এরা ক্ষমা পাবে না কোনোদিনই আল্লাহ সুবাহ অন্যত্র বলেছেন যারা আল্লাহর সাথে শরিক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এছাড়া বান্দা যত প্রকারের অপরাধেই করুক যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন শির্ক ছাড়া যত প্রকারের গুণা বান্দা করে যদি আল্লাহ ইচ্ছা করেন ক্ষমা করে দিতে তখন তিনি তাকে ক্ষমা করে দিবেন প্রশ্ন আসে যে সিরকি ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন না না আল্লাহ স্পষ্ট করে এটা জানিয়ে দিচ্ছেন যারা শির করবে আল্লাহ তাদের ক্ষমা করার ইচ্ছাও করবেন না তাদের ক্ষমার পথটা চিরতরে রুদ্ধ করে দিয়েছেন আল্লাহ কখনো ক্ষমা করবেন না এখানে ওই পর্যায়ে লোকদের কথাই বলা হয়েছে যারা কুফরি করেছে আল্লাহর দিনকে মেনে নিতে অস্বীকার করেছে আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এরা কারা এরা প্রথমত হলো এরা মুশ্রিক এই কারণে তারা আল্লাহর দিন মানতে অস্বীকার করেছে কিন্তু তারা একটা দিন মেনে চলে আল্লাহকে তারা ইলা হিসাবে মেনে নিতে অস্বীকার করেছে কিন্তু আল্লাহকে ইলা হিসাবে না মানলেও তাদের আরো অনেকগুলো আলিহা আছে যাদেরকে তারা ইলা হিসেবে মেনে চলে তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আনুগত্য করতে অস্বীকার করেছে কিন্তু তারা তাদের মধ্য থেকে এমন কিছু মানুষকে তারা দাঁড় করিয়ে রেখেছে যাদের আনুগত্য তারা করে চলে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন নাতাতের জন্য যেই দিন প্রাপ্ত হলেন আর মানব জাতির সামনে পেশ করলেন সেই দিনকে গ্রহণ না করে মানুষ অন্য একটা মানুষের বানানো একটা দিন সেটা গ্রহণ করে এটাকে তার ধর্ম হিসেবে গ্রহণ করে মেনে চলে এই দেশেও কিছু নতুন অনেকগুলো ধর্মের জন্ম হয়েছিল এটা তো জানাই জানাই আছে অনেকের মুজিববাদ মুজিববাদ একটা মুজিববাদ তো কি মুজিবিজম তো মুজিবের বানানো ধর্ম বাদ মতবাদ ইজম এ সবগুলো তো ধর্ম এই মুজিব যেই ধর্ম বানিয়েছিল সেই ধর্মের জন্মদাতা হলো মুজিব এই জন্য এটার নাম হলো মুজিববাদ সমাজবাদ এটা লেলিনের বানানো সমাজবাদ কমিউনিজম এটা কার্লমার্কসের বানানো মতবাদ এক একজনের বানানো এক একটা মতবাদ আমাদের দেশে ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা আব্রাহাম লিঙ্কনের বানানো একটা ধর্ম এই ধর্মের পূর্ব থেকে অনানুষ্ঠানিকভাবে কিছু প্র্যাকটিস শুরু হলেও এটা আনুষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন এই জন্য এই ধর্মের জন্মদাতা হল আব্রাহিম আব্রাহাম লিঙ্কন সেকুলারিজম এই সেকুলারিজমের জন্মদাতা এটা হল ইউরোপিয়ানরা বাংলাদেশের কেউ না ভারতের কেউ না যদিও সেকুলারিজমটা এই ভারত উপমহাদেশের মধ্যে ভারত আর বাংলাদেশের মধ্যেই এটা প্রতিষ্ঠা লাভ করেছে কিন্তু এটা দিয়েছে জন্ম খ্রিস্টানরা খ্রিস্টানদের জন্ম দেওয়া সেই মতবাদের নাম হল সেকুলারিজম সেকুলারিজমটা কি আমাদের অনেকেই বুঝতে বড় ভুল করে আমরা সহজে যদি বুঝি একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা যদি করা হয় তুমি কোন রাজনৈতিক দলের সাথে আছো সে সুজা জবাব দেয় আমি নিরপেক্ষ আমি কোন রাজনৈতিক দলে নাই সে যখন বলে আমি নিরপেক্ষ তাহলে কি কোন দলের তাকে বোঝানো যায় এর অর্থ কি আমি কোন দলে নাই ধর্ম নিরপেক্ষ অর্থ কি আমি নিরপেক্ষ ধর্মের ব্যাপার আমি নিরপেক্ষ আমি কোন ধর্মে বিশ্বাস করি না কোন ধর্মে নাই সেকুলারিজমের মূল কথাই ধর্মহীনতা এখানে ধর্ম নাই সেকুলারিজমের জন্ম যখন হয়েছিল ওই দর্শন থেকেই জন্ম হয়েছিল আর এটা হয়েছিল খ্রিস্টবাদের চরম জুলুমের সময়ে যখন ইউরোপে সেই খ্রিস্টান পাদ্রীদের ব্যাপক জুলুম চলছিল তাদের খানকায় তাদের গির্জায় যেভাবে তারা ধর্মের নামে জুলুম নিপীড়ন করছিল এর প্রতিক্রিয়া স্বরূপ এই সেকুলারিজমের জন্ম হয়েছিল তারা ডাক দিয়েছিল ধর্মের বন্ধন মুক্ত হওয়ার জন্য যাতে কোনো ধর্মে বিশ্বাসী কেউ না থাকে আর আমাদের দেশে এই সকল কপট প্রকৃতির ভণ্ড সেই ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের ধর্মের নিরপেক্ষতা যে একটা ধর্ম ধর্ম না মানা এটা ধর্ম এই কথাটাকে তারা স্পষ্ট করে বলার সাহস পায় না এমন কাপুরুষের দল এগুলো তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলছে যে প্রত্যেকের ধর্ম ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এটার অর্থ এটা নয় এটার অর্থ হল কোনো ধর্ম নাই ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা এই ধরনেরই বিভিন্ন ধরনের ধর্ম দুনিয়ায় বিভিন্ন সময়ে জন্ম হয়েছে আমাদের আদে আশেপাশে এগুলোর জন্ম হয়েছে আমাদের মাঝে এগুলো আছে দেখতে পাচ্ছি আমাদের ধারে কাছেই আমরা দেখছি জাতীয়তাবাদ এটা একটা কুফুরি ধর্ম ভৌগোলিক জাতীয়তাবাদ যে একটা ভৌগোলিক সীমারেখার ভিতরে যারা বসবাস করে তাদের আদর্শ বিশ্বাস চিন্তাধারা যত ভিন্নই হোক না কেন তাদের সকলে মিলে এক জাতি যেমন বাংলাদেশের সীমানার ভিতরে বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অসংখ্য আরো অনেক জাতি আছে অনেক পাহাড়ি জনগোষ্ঠী আছে জৈন ধর্ম আছে বিভিন্ন ধরনের ধর্মের লোকেরা আছে এরা সব মিলে এক জাতি কারণটা হলো এরা ওই ভৌগোলিক সীমার ভিতরে বাস করে এই কুফরি জাতীয়তাবাদ একটা নতুন ধর্ম মানুষ যখন আল্লাহর দেওয়া দিন ছেড়ে দেয় তখন সে অন্য একটা দিন গ্রহণ করে বা অনেকটা দিন গ্রহণ করে শুধু একটার মধ্যে সীমাবদ্ধ থাকে না দেখুন এই দেশের মানুষের মধ্যে এক একটা ব্যক্তি সে মুসলিম বলে পরিচয় দেয় মসজিদে যায় রমজান মাসে রোজাও রাখে এটা তার একটা ধর্ম ইসলাম ইসলামের কিছু কাজ পালন করে আবার সাথে সাথে আব্রাহাম লিঙ্কনের বানানো সেই ধর্ম গণতন্ত্রটাও সে গ্রহণ করেছে এই দুইটা ধর্ম সাথে পালন করে আবার সাথে সাথে সে জাতীয়তাবাদ নামক আরেকটা ধর্ম এটাও গ্রহণ করেছে অথবা ধর্ম নিরপেক্ষতা নামে আরেকটা ধর্ম এটাও গ্রহণ করেছে অথবা সে সমাজবাদ বা কমিউনিজম নামে যেই ধর্ম আছে সেটাও গ্রহণ করেছে অথচ কমিউনিস্টরা সমাজবাদীরা চিরখালি ছিল গণতন্ত্রের বিরোধী কারণ তাদের সম্পর্ক ছিল সাপে নেউলে গণতন্ত্রের প্রসূতিকার হল পুঁজিবাদ পুঁজিবাদের গর্ব থেকেই জন্ম হয়েছে গণতন্ত্রের আর পুঁজিবাদ হল কমিউনিজমের বিপরীত ধর্ম তাদের মধ্যে সংঘাত সবসময় ছিল কিন্তু সেই কমিউনিস্টও আজকে সমাজবাদীরাও আজকে গণতন্ত্র নামক ধর্ম গ্রহণ করেছে এটা বড় পিকুলিয়ার চিন্তাধারা এগুলো এক একটা ব্যক্তি চার পাঁচটা ধর্ম পালন করে যখন সে ইসলাম ছেড়ে দেয় একমাত্র দিন ইসলাম ছেড়ে দেয় তখন আর এক ধর্মের লোক থাকে না সে অনেক ধর্মের লোক হয়ে যায় ফেরাউনও ধর্ম মানত ফেরাউনেরও কিন্তু ইলাস ছিল ফেরাউন একটা দিন মেনে মেনে চলত ফেরাউন তার মন্ত্রী পরিষদকে ডেকে বলেছিল ইন্নি আখাফু আইয়ুবাদ্দিলা দিন আকুম আমি ভয় পাচ্ছি মুসা তোমাদের ধর্ম পরিবর্তন করে ফেলবে মিশরের সেই ফেরাউন বাদশাহ সে একটা ধর্ম মানত সে নাস্তিক ছিল না তার ইলাহ ছিল এবং সে তার মন্ত্রী পরিষদকে ডেকে বলছে আমি তো ধারণা করছি ভয় পাচ্ছি যে মুসা যদি এইভাবে তার ধর্মের প্রচার করতে থাকে তাহলে এক সময়ে তোমাদের মিশরবাসীর যে ধর্ম তোমরা মেনে চলছ এটাকে পরিবর্তন করে ফেলে দিবে তাহলে বোঝা গেল ফেরাউন একটা ধর্ম মানত এই দুনিয়ায় চিরকাল নমরুদ ফেরাউন সহ আবু জেহেল আবুল আহাব সহ সকলেই তারা একটা দিন মানত একটা ধর্ম মানত সেটা ছিল বাতিল দিন আল্লাহ সুবাহ সেই দিন যখন মানুষ ছেড়ে দেয় তখন সে অন্য অনেকগুলো ধর্ম গ্রহণ করে এক আল্লাহর গুলামি যখন ছেড়ে দেয় অনেক ইলার গুলামে সে পরিণত হয় এক রাসুলের তরিকা যখন ছেড়ে দেয় তখন সে অনেকগুলো তরিকার অনুসারী হয়ে যায় তার তরিকার আর অভাব থাকে না দেখবেন আমাদের দেশে বন্ড পীরেরা তার মুরিদানদেরকে বাইয়াত নেয় মুরিদ করে চার তরিকায় এক তরিকায় করে না ওই চার তরিকায় মুরিদ করে এখন এক মানুষ একটা চারটা রাস্তা দিয়ে চলবে কেমন করে এটা যে কত ধরনের ভ্রান্ত একটা মানসিকতা তরিকা চারটা রাস্তা চারটা কিন্তু মানুষ একটা সে একসাথে চাইরো রাস্তায় দিয়ে চলতেইব এই যে ভ্রান্ত মানসিকতা যখন আল্লাহ রাসুলের একটা তরিকা সেই তরিকা যখন ছেড়ে দেয় তখন সামনের তরিকা একটা থাকে না অনেক তরিকা হয়ে যায় এটা হলো যেন এই ধরনের শুনেছিলাম সৌদি এমবিসিতে বাংলাদেশের এক লোক গিয়ে উঠেছে বিচার জন্য তার নাম হইল জামাল মিয়া বাবার নাম তরিকত মিয়া যে ইন্টারভিউ নেবে তার ফাস্টফুড দেখে এসে হাঁটতেছে আরেকজন জিজ্ঞাসা করলো হাঁটলো কেন আমি তো হাসি আমাদের দেশের এক রাস্তায় দিয়া শত শত উঠ চলে তোমাদের এখানে যে একশো উঠের জন্য একশো রাস্তার দরকার এই জন্য আমি আসি জামাল মিয়া তো মিয়া অটো কি একশো জামাল অত উঠ জামাল মেয়া একশো উঠ তরিকত মিয়া একশো রাস্তা তরিকত তো রাস্তা মিয়া তো একশো একশো রাস্তা একশো উঠের একশো রাস্তা এই বাংলাদেশের অবস্থা আসলে এই বন্ড পীরদের এই ধরনেরই যে তাদের তরিকা একটা থাকে না অনেকগুলো তরিকা সেই অনেকগুলো তরিকা বানায় যাকে যেভাবে বুঝ দেওয়া যায় তাকে মুড়ি বানাতে হবে তার হালিও হালুয়া রুটি ভেদ বেগার দান দক্ষিণা যা এগুলা পাওয়া তার দরকার এই জন্য যে যেমনি খুশি হয় তেমনি তার ওই তরিকাই তার মুড়িদ বানায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা হলো মাত্র একটা সেই একমাত্র তরিকা যখন মানুষ ছেড়ে দেয় তখন অনেক তরিকার অনুসারী হয়ে যায় তখন তার সামনে আর এক তরিকা থাকে না এই জন্য যারা আল্লাহ সুবাহ একমাত্র ইলা হিসেবে স্বীকৃতি দেয় না অন্তরে দৃঢ়পক্ষের সাথে বিশ্বাস স্থাপন করে না এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবাহ একমাত্র ইলা হিসেবে বাস্তব জীবনে মেনে চলে না মূলত তারা আল্লাহর প্রতি কুফরি করল যারা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে সন্তুষ্টির সাথে আদর্শ হিসাবে মেনে চলে না বরং নিজের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে ওইটা মানে আর যেটা পছন্দ হয় তা ওইটা মানে না এই সকল লোকেরা মূলত রাসুলের প্রতি কুফরি করল আর যারা আল্লাহর দেওয়া দিন ইসলাম মানব জাতির জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই দিনকে একমাত্র দিন হিসাবে গ্রহণ করে তার জীবনে মেনে চলে না সেই সব লোকেরা মূলত আল্লাহর দিনকে মেনে নিতে অস্বীকার করেছে এই জন্য এরা কাফের এই সকল কাফের কথা আল্লাহ বলছেন যে তারা একদিকে নিজেরা যেমন কুফরি করছে সাথে সাথে অন্য সকল মানুষকেও কুফরি করতে বাধ্য করছে আর এই কর্মতৎপরতায় লিপ্ত থাকাকালীন সময়ই তার মৃত্যু হয়েছে আর সে হেদায়াতের পথে আসতে পারেনি তবা করার আর সুযোগ পায়নি এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ তাকে কখনো আর ক্ষমা করবেন না সে ক্ষমা পাওয়ার আর উপযুক্ত নাই ক্ষমার সব পথগুলো তার জন্য বন্ধ হয়ে গেছে তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন জেনে কোনে আমরা কোরআন মজিদ যেন ভালো করে উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনকে গড়ে তুলতে পারি আমিন কোন প্রশ্ন জি মানে মানে না এটা তো শ্রেণী বিন্যাস করার কোন সুযোগ নাই সেটা হল এটা হুকুমতের শিখ এটা হলো সবচেয়ে বড় শিখ আল্লাহ বলে দিয়েছেন ওলা ইউসিক আহাদা তোমরা আল্লাহর হুকুমতে কাউকে শরিক করবে না আইন কানুনে বিধি বিধানে জীবন যাপনের পদ্ধতিতে তোমরা আল্লাহ ছাড়ার সাথে আর কাউকে শরিক করবে না যদি কেউ করে তাহলে সে মুশ্রিক আর এই ক্ষেত্রে কোন শ্রেণী নাই যারাই এই হুকুমতে সির করে চলছে সকলই এক কাতারের এই কথাটার জবাব আমি বিভিন্ন সময় দিয়েছি যেটা হলো যে যদি কখনো কেউ সালাম দেয় তাহলে সে সালাম দিলে তার জবাবটা ওয়ালাইকুম শুধুমাত্র এতটুকু বলে দাও আর সালাম যদি দিতেও কোনো সম্মনে করে যে একটা ভদ্রতার খাতিরে দিতে হয় আসসালাম আলাইকুম যেটা এটা এও বুঝবে না কিছু আসসালাম আলাইকুম তুমি ধ্বংস হও ওটা ভুল করছে এটা ভুল করতেছে তাকে সংশোধন দেওয়া দরকার সে ভুল করতেছে ওটা সংশোধনী দেওয়া দরকার এটা কৌশলে এটা দেওয়া সম্ভব তখন বলা হয় তখন কৌশল দাওয়াতের খাতিরে করতে হয় না না না সে কৌশলটা এটা সে সালাম দিবে না সালামের কৌশলটা করবে সে বুঝবে সালাম কিন্তু এটা আসলে সালাম না এদেশে প্রচলিত দেখো কত মানুষ ওই সালাম দেয় সালাম আলাইকুম কিন্তু সালামই না এটা সালাম আলাইকুম কত কিছু বলে সালামটাই ঠিকভাবে দিতে পারে না এটা তো সবাই বুঝে দ্বারা যে এটা সালাম হয়ে গেছে যারা শিরিক করে তাদেরকে কখনই ক্ষমা করা হবে এখানে কি আসলে দুনিয়া থাকতে মানে দুনিয়া যারা থাকবে তারা ক্ষমা চাইলে ক্ষমা হবে না হ্যাঁ দুনিয়া থাকতে মরার পরে যদি কেউ তবা করে শির্ক থেকে প্রথম হইল তার শির্ক ছাড়তে হবে প্রথম সে শির্ক ছাড়বে দ্বিতীয় হলো আর কখনো এই শির করবে না আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবে তৃতীয় হলো এই শির করে যে সে গুণা করেছে তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইস্তেকফার করবে তবা করবে আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকে লিপ্ত থাকা অবস্থায় শতবার তবা করলে ওই তবার কোনো মূল্য নাই তবা করতে হবে শির্ক ছাড়ার পর আর কোন প্রশ্ন হ্যাঁ। অন্য কোন গুণা আছে কিনা সেগুলো করলে অন্য যে সৎ আমল গুলা আছে সেগুলো নষ্ট হয়ে শতন ওই যে বললাম যে সাদাকার ক্ষেত্রে মান্য আল আজা এটা বললাম বাতিল হয়ে গেল এটা সাদাকা বাতিল হয়ে গেল অন্য সকল সকল আমল বাতিল হয়ে যায় না ওই শির্ক ছাড়া অন্য কোন গুলার ব্যাপারে এইভাবে স্পষ্ট করে আর বলা নেই তবে বিশেষ বিশেষ ক্ষেত্র শর্ত সাপেক্ষে ওইটা আমি বললাম যে শর্তের সাথে যুক্ত কিছু আমল আছে যেইগুলো শর্ত পাওয়া গেলে পরে ওটা বাতিল হবে না তো বাতিল হবে না এটা শুধু ওই আমলের ক্ষেত্রে সামগ্রিক সকল আমল না আর শিবটা হলো এমন পাপ এটা দ্বারা সকল আমল বাতিল হয়ে যায় আর আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য ছেড়ে দেওয়া ওই এখন যে আয়টি আমি আলোচনা করলাম এটার মাধ্যমে তার সকল আমল বাতিল হয়ে যায় হ্যাঁ হাসদের ব্যাপারে এটা হিংসার ব্যাপারে এটা বলা আছে সেটা হলো যে একই সাথে তার সকল আমল বাতিল হয়ে যায় না এটা হলো তার হিংসার মাত্রা অনুপাতে যখন হিংসা করে কেউ একটি হিংসা করলো তার কিছু আমল বাতিল হয়ে গেল কেউ কন্টিনিউ এভাবে হিংসাতে লিপ্ত থাকলো তার কিছুই আর অবশিষ্ট থাকলো না সবার আমল শেষ হয়ে গেল এই বিষয়গুলো এর আগে আলোচনা করেছি যে সাধারণ মানুষগুলোর ব্যাপারে একটা দুলো কিছু মানুষ আছে এরা অজ্ঞ বুঝে না নির্বোধ এই সকল লোকদেরকে আমরা ওইভাবে প্রকাশ্যভাবে তাদেরকে কাফের বলে আমরা ডিক্লার করব না আমরা মনে করি কাজের কাজটা কুহুরি কিন্তু তারা নির্বোধ এরা দাওয়াতের উপযুক্ত হ্যাঁ এই কারণে জিজ্ঞাসা করলে ইসলামী মিলাতে খারিজ আমরা ডিক্লারেশনটা বলছি ডিক্লারেশনটা করব না কিন্তু কুফরির ব্যাপারে কোনো সমস্যা নাই এরা সকলের অবস্থা একই একটু আগে জবাবে আমি বলে দিয়েছি এটা সকলের অবস্থা একই এখানে আমরা শ্রেণী বিন্যাস করবো না আমি দেখেছি ওখানে কিছু কিছু বিষয়ে সমস্যা আছে আমি বইগুলাতে কিছু বিষয় সমস্যা আছে একটা বিষয় হলো যে তুমি ওই দিন একটা কথা বলছিল ওইগুলো আমার ওই আরো ক্লিয়ার দরকার ছিল বিষয়টা হলো আকিদাগত একটা হলো বাস্তবে প্রয়োগের বিষয় একটা হলো আকিদার বিষয় আমরা সেই আকিদাগত মৌলিক যে বিষয়গুলো এইগুলোর ক্ষেত্রে আমরা কোনো দুর্বলতা দেখাতে পারি না কোনো ধরনের আমরা সংমিশ্রণ ঘটাতে পারি না আকিদার ক্ষেত্রটা সম্পূর্ণ স্বচ্ছ থাকা দরকার যার ব্যাপারে যে কারণে কোরআন এবং সুন্না যে বিষয়টাকে স্পষ্ট করেছে ওই আকিদাটা আমাদের স্পষ্ট থাকা দরকার প্রয়োগটা হতে পারে একটা আগে একটা পরে এতটুকু হতে পারে দেখে হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা সামনে রেখে হ্যাঁ। প্রথম প্রথম কাতারে থাকবে বাকিগুলো হয়তো হ্যাঁ ভিন্ন জিনিস কিন্তু আকিদা বিষয়টা এটা স্পষ্ট থাকা দরকার যারা কুফরি করবে যে কেউ হোক এ ব্যাপারে আমরা কোন শ্রেণী বিন্যাস করব না এই আকিদাগত ভাবে এই বিষয়গুলো আমার স্পষ্ট থাকা দরকার হ্যাঁ, হ্যাঁ। না অজ্ঞতার কারণে কেউ নাজাব পাবে না অজ্ঞতার কারণে নাজাব পাবে না এটা আমি আগে দৃষ্টান্ত দিয়ে বলেছি এখানে কিছু বিষ আছে একজন মানুষ জানে এটা বিষ জেনে পান করলো সে মারা যাবে আরেকজনটা জানে না সে মনে করছে এটা শরবত শরবত মনে করে সে পান করলো সেও মারা যাবে বিষের ক্রিয়াটা হবে সমান এখানে জানা ও জানার মধ্যে কোনো তফাত হবে না সুবাহ আল্লাহ بحمدك أشهد أن لا إله إلا أنت